নিরপেক্ষ বস্তুবাদী কুসেরা শত্রুর মধ্যে চলমান যুদ্ধে ভারসাম্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকা ভেবেছিল সে একাই সারা বিশ্বের উপর কর্তৃত্ব করবে এবং সারা বিশ্বের উপর বিশেষ করে মুসলিমদের উপর তার ইচ্ছা চাপিয়ে দেবে অতপর দাম্ভিক ও অহংকারী আমেরিকার উপর এই কঠিন চপেটাঘাত আসে তাকে তার প্রকৃত পরিচয় স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে রহমানের দিনের মোকাবেলায় সে শয়তানের হাতিয়ার সমূহের মধ্যে একটি দুর্বল হাতিয়ার মাত্র আল্লাহ সুবাহানা হুয়া তালা তার মর্যাদা ও সম্মানের সাথে ঘোষণা করেছেন الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا অর্থাৎ যারা মুমিন তারা যুদ্ধ করে আল্লাহ সুবাহানা হুয়া তালার পথে আর যারা কাফের তারা যুদ্ধ করে তাগুতের পথে সুতরাং তোমরা যুদ্ধ করতে থাকো শয়তানের পক্ষাবলম্বনকারীদের বিরুদ্ধে নিশ্চয়ই শয়তানের চক্রান্ত নিতান্তই দুর্বল এই চপেটাঘাত আমেরিকার কুখ্যাত অপরাধীদের স্মরণ করিয়ে দেয় মুসলিম উম্মার লাঞ্ছনার অধ্যায় সমাপ্ত হয়েছে উম্মার মাঝে এক জিহাদি পুনর্জাগরণ সংগঠিত হয়েছে আর প্রতিটি অপরাধেরই মূল্য পরিশোধ করতে হয় আল্লাহ সুবাহ রহমতে এগারোই সেপ্টেম্বর আমেরিকা প্রকম্পিত হয়েছিল তার অপরাধগুলোর জন্য তাকে এক চড়া মূল্য দিতে হয়েছে এ আঘাতের গভীর ক্ষত থেকে আজও রক্ত খরণ হচ্ছে আমেরিকা বা তার মিত্ররা কেউই একে গোপন করতে সক্ষম হয়নি এবং তারাও তাদের পরবর্তী প্রজন্ম কখনো একে ভুলে যেতে পারবে না বিজনিল্লাহ একই সাথে আমেরিকার উপরে আঘাত মুসলিম উম্মাহকে স্মরণ করিয়ে দিয়েছে যে তাদের মধ্যে রয়েছে এবং সুপ্ত শক্তি যা দ্বারা সে আগ্রাসনে জবাব দিতে জানে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে পারে এবং বর্ষতা স্বীকার করে না কুখ্যাত অপরাধীদের প্রতি কোনো কোমলতাও প্রকাশ করে না এ আঘাত আল্লাহ প্রদত্ত সেই শক্তি ও সামর্থ্যের কথা স্মরণ করিয়ে দিল যা দ্বারা উম্মাহ অবিচার ও অত্যাচারীর মুখোমুখি হয়ে ঘোষণা করতে সক্ষম হয়েছে না তোমরা বিজয়ী হবে না তোমরা আমাদের মনোবলকে পরাজিত করতে পারবে না আমরা তোমাদের পিছু নিয়েছি হয় তোমরা বিরত হবে নয়তো আমরা তোমাদের নিবৃত করব আমরা হলাম রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের সাহাবিদের উত্তরসূরি যাদের ব্যাপারে সৈয়দিন হাসান রাজি আল্লাহ আনহ বলেছেন তারা এমন এক সম্প্রদায় যারা যুদ্ধ করলে তাদের শত্রুদের ক্ষতি সাধন করে আর নিজেদের জাতির উপকার করতে চাইলে তারা উপকারও করতে পারে হেদায়ত কল্যাণে নবীকে তারা অনুগত্য সমর্পণ করেছে অতপর কখনো তার থেকে তাদের সাহায্য শিথিল হয়নি এবং কখনো তারা হাত গুটিয়ে নেয়নি তাদের বিজয়যাত্রা অব্যাহত রয়েছে ফলে ক্রুশ ও গির্জার অনুসারীরা তাদের অনুগত হয়েছে কেননা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার মধ্যে রয়েছে এমন ক্ষতি যার মধ্যে সব ও সাল বৃক্ষের নির্যাস ঢেলে দেওয়া যায় তাই তাদের বিরুদ্ধে শত্রুতা পরিত্যাগ কর সে জাতি কতই না মর্যাদাবান যাদের নেতা আল্লাহ সুহান তালার রসুল যে সময় বহু মত বহু দলের ছড়াছড়ি এই মুবারক হামলাসমূহ সংগঠিত হয়েছে বস্তুবাদী ক্রোশের পূজারী ধর্ম নিরপেক্ষতাবাদী ও নির্লজ্জ পশ্চাত্যকে সতর্ক করার জন্য ভোগবাদী ও স্বার্থবাদী পশ্চাত্যকে কথা বলার জন্য যে তুমি সচেতন হও হুশ ফিরিয়ে আনো এবং বুঝো যে হে মুশ্রেকেরা আমরা মুসলিম উম্মাহ তাওহিদের উম্মাহ হে ভোগবাদ ও সুবিধাবাদে আচ্ছন্ন লোকেরা আজ তোমাদের প্রতিপক্ষ হল ইমান ও আকিদার আদর্শিক উম্মাহ হে অত্যত্ত ও লুটপাতের জাতি তোমরা আজ জিহাদ ও শাহাদাত পিয়াসী উম্মার মুখোমুখি হে অহংকার ও লুণ্ঠনকারী জাতি আজও তোমাদের প্রতিপক্ষ হল সংযম ও চরিত্রবান উম্মা হে অবক্ষয় চরিত্রহীনতা আর পতিতা বৃত্তির সভ্যতার লোকেরা আজ তোমাদের প্রতিপক্ষ হল সম্মান ও মর্যাদাবান উম্মা হে স্বার্থ উদ্ধার ও তোষামতকারী লোকেরা সম্মান ও মর্যাদার উম্মার সাথে আজ তোমাদের যুদ্ধ হে নাস্তিকতা ও বিকৃত কিতাবের অনুসারীরা জেনে রাখো বিস্ময়কর কোরআনই উম্মার মুখোমুখি হয়েছ তোমরা তাই আমেরিকানদের প্রতি আমাদের বার্তা দিবা লোকের নেই পরিষ্কার তরবারির তরবারির তীক্ষতার নেই ধারালো এগারোই সেপ্টেম্বরের ঘটনাবলী হচ্ছে আমাদের বিরুদ্ধে সংগঠিত তোমাদের অপরাধগুলোর প্রত্যক্ষ প্রতিফল ফিলিস্তিন আফগানিস্তান ইরাক শাম মালি সোমালিয়া ইয়ামান ইসলামী মাগরিব ও মিশরে আমাদের বিরুদ্ধে তোমরা যে অপরাধ ও সীমা লঙ্ঘন করেছ এগারোই সেপ্টেম্বর হলো তার জবাব এগারোই সেপ্টেম্বর হলো মুসলিমদের ভূমির উপর তোমাদের অগ্রাসন ও দখলদারিত্বের জবাব মুসলিমদের ভূখণ্ড সমূহের উপর চালানো তোমাদের লুটপাট এবং তাদের উপর চেপে বসা অপরাধী ভ্রষ্ট খুনি শাসকদের প্রতি তোমাদের সমর্থনের ফলই হল এগারোই সেপ্টেম্বর যতদিন তোমাদের অপরাধযোগ্য চলতে থাকবে ততদিন আল্লাহ ইচ্ছায় সহস্রবার এগারোই সেপ্টেম্বরের ন্যায় ঘটনাবলী ঘটতে থাকবে তোমরা যদি তোমাদের সীমালঙ্ঘন থেকে নিবৃত না হও তাহলে কেয়ামত পর্যন্ত তোমাদেরকে খুঁজে খুঁজে বের করবে ইনশাআল্লাহ তোমরা যতই নিজেদেরকে প্রতারিত করো কিন্তু প্রকৃত বাস্তবতা তোমাদের প্রতারণা সমূহ থেকে অনেক বেশি শক্তিশালী অনেক উজ্জ্বল ও অনেক স্পষ্টই থাকবে এই তো দেখছ মুজাহিদিনদের ক্ষমতা দিন দিন বেড়েই চলেছে জিহাদি পুনর্জাগরণ নাইন ইলেভেনের মোবারক হামলা সমূহের পূর্বে যতটা ছিল তা আল্লাহ সুবাহানা হুয়া তালার অনুগ্রহে বর্তমানে উত্তরোত্তর বেড়েই চলেছে আজ মুজাহিদিনগণ পশ্চিমা আফ্রিকা থেকে পূর্ব ইন্দোনেশিয়া পর্যন্ত তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে আল্লাহ সুবাহানা হুয়া তালা সকল মুসলিম উম্মাহ ও তাদের মুজাহিদিনদের প্রতি এবং বিশেষভাবে কয়দুল জিহাদ আল কায়দার মুজাহিদিনদের প্রতি এই অনুগ্রহ করেছেন যে তাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামের পবিত্র মর্যাদা রক্ষার জন্য নবী সাল্লাহ আলহিহসাল্লামের অবমাননাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সৌভাগ্য দান করেছেন হে সকল যে সকল নির্বোধ ও কুলাঙ্গার ফ্রান্স এবং বাংলাদেশে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের পবিত্র সম্মানের ব্যাপারে দৃষ্টতা দেখিয়েছে তাদেরকে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার ব্যাপারে অঙ্গীকার করতে বাধ্য করেছে আল কায়দায় আর তারা যদি পুনরাবৃত্তি ঘটায় তাহলে আমরাও আল্লাহ সুবাহানা হুয়া তালার অনুগ্রহ ও শক্তিতে পুনরাবৃত্তি ঘটাব হে আমার সর্বস্থানের মুজাহিদ ভাইগণ এটা মুসলমানদের প্রতি আল্লাহ সুবহান আহুয়া তালার অনুগ্রহ যে আল্লাহ সুবহান আহুয়া তালা ইমাম মুজদ্দিদ শেখ ওসামা বিন রাদেন রহমতুল্লাহ আলাই আল্লাহ সুবহান আহুয়া তালা ওনাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন ও তার ভাইদেরকে দীর্ঘ অভিজ্ঞতার সারনির্যাস বের করার এবং মুজাহিদ ও মুসলিমদেরকে কয়েকটি মৌলিক কর্মপন্থার প্রতি দিক নির্দেশনা দেওয়ার তৌফিক দান করেছেন সে মৌলিক কর্মপন্থাগুলো হল প্রথমত এ যুগের হুবল আমেরিকা ও তার মিত্রদের উপর আক্রমণ করার প্রতি জোর দেওয়া এবং যথাসম্ভব যুদ্ধকে তাদের দেশসমূহে স্থানান্তর করার চেষ্টা করা ফলে আল্লাহ সুবাহানা ইচ্ছায় যুগের হুবল আমেরিকার পতনের মধ্য দিয়ে তার অনুসারীদের দালাল শাসকদেরও পতন ঘটবে এটাই হচ্ছে বর্তমান সশস্ত্র জিহাদের অগ্রগণ্য লক্ষ্যসমূহের মধ্যে একটি লক্ষ্য আল্লাহ সুবাহানাহ তালায় সর্বাধিক অবগত দ্বিতীয়ত হচ্ছে ইমারত ইসলামিয়ার হাতে বায়াত হওয়া ও মুসলিমদেরকে তার দিকে আহ্বান করার মাধ্যমে মুজাহিদিনদেরকে মুজাহিদিনদের সারিগুলোকে একভিত করা তৃতীয়ত মুসলিম জনগণের বিপ্লবকে সমর্থন দেওয়া এবং তাদেরকে এই আহ্বান করা যে তারা যেন তাদের বিপ্লবের মাধ্যমে ধাপে ধাপে ইসলামী শাসনের দাবির দিকে এগিয়ে যায় আর মুসলমানদের দায়িত্বশীল বিশিষ্ট ব্যক্তিদেরকে আহ্বান করা যেন তারা আহলুল হালওয়াল আকত আকদ সবার একটি রূপরেখা তৈরি করে কেননা শুধু উম্মারই অধিকার রয়েছে তাদের ইমাম মনোনীত করা তার জবাবদিহিতা এবং তাকে বরখাস্ত করা আর আমাদের মুসলিম উম্মার উদ্দেশ্য উদ্দেশ্যে আমরা বলবো আশা করি আপনাদের সামনে কথা স্পষ্ট হয়েছে যে আপনাদের শাসকরা হল ক্রুসেডার ধর্ম নিরপেক্ষ ও সাফাবি জোটের হাতের এক একটি হাতিয়ার মাত্র যারা শয়তানদের সাথে জোট করে যার সর্বমূলে রয়েছে আমেরিকা ও পশ্চাত্য জগৎ এবং সম্ভবত এটাও আপনাদের সামনে স্পষ্ট হয়েছে যে আপনারা কখনোই মুক্তির পথে পা রাখতে পারবেন না যতক্ষণ না এই সকল পুতুল শাসকদেরকে কাফি আখ্যায়িত করবেন এবং কুচ্ছিত চেহারা থেকে দালালির আবরণ উপড়ে ফেলবেন হে আমার মুসলিম জাতি আপনারা দালাল ও ভ্রষ্ট শাসন ব্যবস্থার সাথে সন্ধি নীতির ফলাফলও দেখেছেন যার ফলাফল হচ্ছে দিন ও দুনিয়া দুটোই ধ্বংস আপনারা স্বচক্ষে দেখেছেন যারা ক্ষমতার জন্য শরীয়তকে পরিত্যাগ করেছিল কিভাবে শরীয়তের শত্রুরাও তাদেরকে পরিত্যাগ করেছে এবং কারাগারের অন্ধকূপে নিক্ষেপ করেছে হে মুসলিম উম্মাহ আপনাদের মুক্তির একমাত্র পথ হল দাওয়াত জিহাদ ফি সাবিলিল্লাহ এবং একটি দিক নির্দেশনা দানকারী কিতাব আল কোরআন ও একে সমর্থনকারী একটি তরবারি হে মুসলিম উম্মা জেনে রাখুন আপনাদের প্রকৃত সৈন্য বাহিনী হচ্ছে আপনাদের মুজাহিদ ভাইগণ যারা আপনাদের থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চায় না আপনাদের সন্তুষ্টি ও পরামর্শ ছাড়া আপনাদের উপর নিজেদেরকে চাপিয়েও দেয় না যারা দিনকে সাহায্য করার জন্য নিজেদের দুনিয়া ত্যাগ করেছে যারা শুধু চায় আপনারা খেলাফতের রাশেদার ছায়া তলে স্বাধীন ও সম্মানের সাথে জীবনযাপন করেন যে খেলাফত ছয় উম্মাহ তাদের ইমাম নিয়োগ তার জবাবদিহি এবং তাকে পদচ্যুত করবে যারা কিতাব সুন্নাহ ও খেলাফায় রাশিদিনের নীতির অনুসরণ করে যারা হাজ্জাজ ইবনে ইউসুফ ও তার মতো অহংকারী ও স্বৈরাচারীদের নীতি প্রত্যাখ্যান করে এবং উম্মাহকে ওই সকল স্বৈরাচারীদের থেকে সতর্ক করে যারা শরী ফয়সালা থেকে পলায়ন করে এবং তাকফির হত্যা সম্মানিত বিষয়সমূহের সম্মান নষ্ট করা ও উম্মান উম্মার অধিকার ছিনিয়ে নেওয়ার মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করে হে মুসলিম উম্মা সর্বপ্রথম আল কায়দা হলো একটি বার্তা আদর্শের নাম অতপর তা জামাত বা সংগঠনের নাম আর আমাদের এই বার্তা ও আদর্শ আপনাদের নিকট পৌঁছে দেওয়া হয়েছে আর আল্লাহর ইচ্ছায় আমরা সচেষ্ট থাকব সর্বপ্রকার বিকৃতি লোভ লালসা ও সম্মানের প্রতীক সমূহকে অসম্মান করা থেকে এই আদর্শ বার্তাকে বিশুদ্ধ ও মুক্ত রাখতে সুতরাং হে ইসলামের মুজাহিদিন এখনই সময় ঐক্য একতা ধর্ম নিরপেক্ষ সাফাবি কুসেট হামলার বিরুদ্ধে পরস্পরে কাঁধে কাঁধ মিলান যদি এর মোকাবেলায় এ মুহূর্তেও আমরা ঐক্যবদ্ধ না হই তবে আর কখন ঐক্যবদ্ধ হব আমাদের সম্মানিত মুসলিম জাতি ইসলামের লেবাসদারি বিভিন্ন দলের মাধ্যমে আমেরিকার দোসররা আপনাদের বিপ্লব আত্মত্যাগের ফসল চুরি করে নিয়ে গেছে তারা আপনাদেরকে জবাই হওয়ার পথে পরিচালিত করছে এবং আপনাদেরকে হিংস্র চিতার সামনে অরক্ষিত শিকারের ন্যায় পেশ করে দিয়েছেন কারণ তারা নিজেরাও লালিত হয়েছে ভেড়ার স্বভাব নিয়ে এবং তাদের অনুসারীদেরকেও সেভাবেই লালন করছে ভেড়াকে চিতার মোকাবেলার জন্য সৃষ্টি করা হয়নি বরং সিংহই কেবল চিতার উপর আক্রমণে বীরত্ব দেখাতে পারে বিশ্বাসঘাতক চাতুকার মূর্তার শাসক গোষ্ঠীর ছত্র ছায়ায় সিংহেরা জীবনযাপন করে না সিংহেরা দাবি আদায়ের জন্য ভিক্ষাবৃত্তীয় ধর্ম নিরপেক্ষ কুফুর সংবিধানের অধীনে নির্বাচনের পথ বেছে নেয় না বরং বিশুদ্ধ তাওহিদ নিয়ে জিহাদের গিরিপথে লড়াইয়ের ময়দানে মাথা উঁচু করে বেঁচে থাকে তাই হে উম্মা সিংহের ন্যায় জেগে উঠুন আপনাদের সন্তানদেরকে সিংহ সার্দুলের বৈশিষ্ট্য করে তুলুন আর হে আমেরিকার দোষর সৈন্য বাহিনী অনুসারীরা তোমরা শুনে রাখো তোমাদের সাথে আমাদের লড়াই এক দীর্ঘ লড়াই আর আমাদের মনোযোগের কেন্দ্র হলো সাপের মাথা এ থেকে আমরা আমাদের চোখ সরাবো না তবে সেই ব্যক্তি যুদ্ধের জন্য যোগ্য যে দীর্ঘ সময় টিকে থাকতে পারে আমরা আমাদের ওলামা ফুকাহাদের থেকে শিখেছি মৌলিক কাফেরদের চেয়ে মুরতাদদের অপরাধ গুরুতর আমরা আমাদের শরিয়ত থেকে আরও শিখেছি দাওয়াত শুধু মুসলিমদের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য তাই আমরা পৃথিবীর প্রতিটি দুর্বল অসহায় নির্যাতিত মানুষকে বলি নিশ্চয়ই আমেরিকাই হলো মূল বিপদ আমেরিকায় পৃথিবীর অশুভ শক্তির মূল কেন্দ্র মানুষের জীবন ও জীবিকার হরণকারী আজও তারা নিজ ভূখণ্ডের ভেতর আফ্রিকানদের লাঞ্ছিত ও অপমানিত করে যাচ্ছে আর আমেরিকার আফ্রিকানরা আইনানুক নিয়মতান্ত্রিক ও সাংবিধানিকভাবে যত চেষ্টাই করুক না কেন তারা কখনোই তাদের অধিকার অর্জনে সফল হবে না কেননা আইনই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ শ্বেতাঙ্গদের হাতে তারা তাদের ইচ্ছে অনুযায়ী আইন পরিবর্তন করে একমাত্র ইসলাম ছাড়া কোনো কিছুই তাদেরকে মুক্তি দিতে পারবে না ইসলামী সেই মহান ধর্ম যাতে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের জন্য বা লাল বর্ণধারীরা হলুদ বর্ণধারীদের জন্য আইন রচনা করে না বরং সেখানে সকলেই তাদের রবের আইন মেনে চলেন যা জাতি বর্ণের কোনো ভেদাভেদ করে না হে ইবনে আবদুল্লাহ আপনার হাতে সত্যিকারের পরম সহিংসতা প্রতিষ্ঠিত হয়েছে হৃদয়ার জান্ডাবাহীদের মাধ্যমে অতপর আপনার পর আল্লাহ সুহানা হুয়া তাল্লার বান্দাদের জন্য অঙ্কন করলেন এমন এক শাসনের নকশা যাতে নেই কোনো পার্থক্য কে রাজা কিংবা প্রজা যে দিনের বৈশিষ্ট্য হল সহজ সাধ্যতা এবং যার খেলাফতের ভিত্তি হল বায়াত যার নীতি হচ্ছে পরামর্শ আর অধিকার আদায়ের মাধ্যম হচ্ছে তাদের আদালতের ফয়সালা পরিশেষে সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ সুবাহ তাঁলার জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রহমত ও শান্তি বর্ষণ করুন আমাদের সর্দার মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ও সাহাবায় কেরামদের উপর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত ওয়াখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন